আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে ঐক্য চাই মোরা চাই না কন্দল চাই না হানাহানি যুদ্ধ রেশারেশি সব ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ ঐক্য জিন্দাবাদ আর নয় মতভেদ দ্বন্দ্ব দিনের মশাল জেলে চল হাঁটি এক পথে এক করি নিজেদের স্বার্থ স্বার্থ জলাঞ্জলি দিতে যদি না পারি সব আয়োজন হবে ব্যর্থ এসো ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে ঐক্যের মিছিলে কোরআনের ছায়া তলে কসম খোদার জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে মুখে নয় কাজ চায় ঐক্যের পরিচয় সুধরে নেয়ার দিন আজকে নীতিহীন হুঙ্কা রজতাই গালাগাল সামলাতে হবে সব লোভকে বিদ্রোহ আহত নিহত বিক্ষোভে মিলেছে কি আমাদের জনম অন্তর দ্বন্দ্বে ভুগছি যুগ যুগ পাব কি ইসলামী হুকুমত মূর্খরা যাই যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে মূর্খরা যাই যদি নেতাদের আসনে কেমন করে জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে ধর্মীয় রাজনীতি হয় যদি বন্দি ব্যক্তি স্বার্থের কবলে পল্টন কাপে ওই হই হই রই রই ব্যালট বক্সার দখলে আছে যত নোংরামি গোড়ামি মনোভাব মুছে যাক নিন্দার সংস্কৃতি যায় যদি যাক প্রাণ থাকবেই ইসলাম চলবেই ধর্মের রাজনীতি হাজারটা দল মিলে গোটা সখানেক জনকের বুঝ কবে আসবে হাজারটা দল মিলে গোটা সখানে কে জনৈক্যের বুঝ কবে আসবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উঠবে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে